হামজা রহমতুল্লা আলহী এর পিতা আবদুল্লাহ ইবনু উমর আদিল্লাহ তালাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুধ পান করতে দেখলাম যে তৃপ্তির নিদর্শন যেন আমার নখগুলির মধ্যে প্রবাহিত হচ্ছিল অতপর দুধ উমর আদিল্লাহ তালাহুকে দিলাম সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন তিনি বললেন ইলম